বলি আলহামদুলিল্লাহ মাহে রবিউল আব্বাল আমাদের প্রিয় নবী রসুল্লাহ সাল আলহি ওসাল্লামের দুনিয়াতে আগমন এবং বিদায়ের মাস হিসেবে বিভিন্ন জায়গায় সিরাতুল নবী আলোচনা হয়ে থাকে আমরাও কয়েক জমা পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা পেশ করছিলাম কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রাসূলের জীবনীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ উত্তম আদর্শ কি জিনিস এমন এক আদর্শ যা পৃথিবীর যে কোনো স্তরের মানুষের জন্য সব সময়ের জন্য যে তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে পারে পৃথিবীর এমন কোন লিডার এমন কোন নেতা পাওয়া যাবে না যার জীবনে সব ধরনের মানুষের জন্য আদর্শ খুঁজে পাওয়া যায় একমাত্র আল্লাহ রসুল সাল্লাম ব্যতিক্রম সমাজের সব শ্রেণীর মানুষের জন্যই তিনি আদর্শ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম দুনিয়ার সমস্ত মানুষের মাখলুকের মধ্যে সবচেয়ে আফদল মাখলুক হল মানুষ আর মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন মোহাম্মদুর রসুল্লাহ এই কারণে যদি এভাবে বলা হয় যে সমস্ত মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম তাও ঠিক আবার যদি এভাবে বলা যায় যে আল্লাহ রব্বুল আলমিনের পরে যার স্থানটি তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কিন্তু এখানে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এই কথা বলতে গিয়ে একজনে যদি বলে যে অমুকের পরে ওনার স্থান তাহলে বুঝতে হবে যে মৌলিক বিষয়ে দুইজনার মিল আছে কিন্তু পরিমাণে ওনার চেয়ে উনি পড়ে আল্লাহর সঙ্গে কোনো দিনে কারো মিল নেই এই জন্য এই কথার মানে এই না যে আল্লাহর পরে আমাদের নবীদের স্থান মানে আল্লাহর সাথে কোনো মিল আছে আল্লাহ হচ্ছেন খালেক মানুষ হচ্ছে মাখলুক আল্লাহ রব্বুল আলমীর সম্পর্কে কোরআনে পরিষ্কার বলা আছে আহাদ তার সমতুল্য তার সমপর্যায়ের কেউ নেই মানুষেরা এখানে দুইটা ভুল করেছে একদল মানুষ আল্লাহর রসুল আলাইসাল্লামকে হেয় প্রতিপন্ন করেছে বিভিন্ন অলি বুজুর্গদের মর্যাদা বয়ন করতে গিয়ে আর একদল মানুষ আল্লাহর রসুলের মর্যাদা পেশ করতে গিয়ে আল্লাহর স্থানে বসিয়ে দিয়েছে এক দলের বক্তব্য তো এই মোহাম্মদ খোদা নেহি খোদা সে জুদা নেহি মোহাম্মদ সাল্লাম আল্লাহ নন তবে আল্লাহ থেকে ভিন্ন কিছু নন এদের বক্তব্য বলেছিলাম যারা কিছু জাল হাদিস তৈরি করেছে আল্লাহ নবীর নামে কিছু হাদিস তৈরি করে নিয়েছে তারা যা আল্লাহ নবী কখনো বলেন নাই আনা আহমদ বেলা আইন আনা আহমদ বেলা মিম আমি মিমবিহীন আহমদ আহমদের মিম দিলে কি হয় আহাদ আহাদ হচ্ছেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নাকি বলেছেন যে আমি হচ্ছি বিহীন আহমদ তার মানে আল্লাহ ও আনা আরব বেলা আইন আরব আইন বাদ থাকে কি রব আমি আরব আইন বাদে বাংলাতেও এরকম তারা কিছু কবিও তৈরি করে নিয়েছে আহমদের ওই মিমের পর্দা তুলে দেরে মন দেখবি সেথায় করছে বিরাট আহাদ নিরঞ্জন আহমদের মিমের পর্দা তুলে দাও তাহলে দেখবে আহমাদি আহাদ আহাদে আহমদ একই এই লোকগুলো আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লামকে মর্যাদার দিকে সম্মান দিকে বেশি বাড়াবাড়ি করে ফেলেছে আর একদিকে আমি সেদিন মাহফিল করছিলাম এক জায়গায় আমার আগে এক বক্তা ওয়াজ করতেছিলেন বুজুর্গদের আলোচনা করছিলেন উনি বললেন যে হাসান বস্রি এবং রাবেয়া বস্রি দুজনে বলাবলি খেলাচ্ছিল তো রাবেয়া বস্রি গিয়ে আল্লাহর আরসের নিচে গিয়ে পালালেন হাসান বস্রি গোটা দুনিয়ায় কোথাও খুঁজে না পেয়ে আত্মা আন্দোলন তালাশের কোথাও পায় নাই পাবেন কি করে ওনার বক্তব্য পাবেন কি করে তিনি তো আরো সে কি লুকিয়ে আছেন মানুষেরা জোরে সোহান আল্লাহ বলল হয়তো না বুঝে বলার কারণে সব পাইবে কিন্তু আপনারা মেয়েরাজের হাদিস পড়েন হাদিস আবার সামনে খোলা আছে এছাড়া আপনি যে কোনো কিতাব পড়েন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম যেদিন মেয়েরাজে যাবেন জিব্রাইল আসলেন প্রথম আকাশে যাওয়ার পরে কি আপনি যেতে পারছেন আল্লাহ আকবর ইতিহাস পড়ুন হাদিস পড়ুন জিব্রাইলকে জিজ্ঞেস করা হয়েছে মান কে তুমি বলা হচ্ছে জিব্রাইল বলা হলো আবার মান মা আকা তোমার সঙ্গে কে আছে বললেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আবার প্রশ্ন আসলো অকথ্য হইয়া তাকে কি আহ্বান করা হয়েছে হ্যাঁ তাকে ডাকা হয়েছে তখন ফেরেস্তারা দরজা খুললো বললো মার হাবান বিন নবী সালে ইবনি সালেহ এইরকম প্রত্যেকটা আকাশে আল্লাহর নবী সরকার দু জাহা সরওয়ারে কায়নাত আশরাফুল মখলুকাত তাকে মেয়েরাজে যেতে হলে আরসে যেতে হলে আল্লাহর কাছে যেতে হলে প্রশ্ন করা হচ্ছে প্রত্যেকটা আসমানে আর এরা ফলাফলি খেলাচ্ছে কোথায় গিয়ে আরসে সে এই যদি আমাদের সমাজের ওলামাদের অবস্থা হয় তাহলে আওয়ামদের অবস্থা কি হবে আমার করুণা হলো ওই লোকটার জন্য পরে জিজ্ঞেস করলাম যে হুজুর কিতাবাদি কিছু পড়াশোনা করেছেন এই গল্পকে কোথায় পাইলেন আর একজনে বয়ন করা শুরু করলো আর এক মা ফিরে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম খাদিজার জানাজা পড়েছেন আহ চোখের পানি ধরাই হবে খাদিজা যখন মারা গেছে তখন নামাজ ফরজ হয়েছে কোন নামাজ আসছে সময় তো আল্লাহ নবী খাদিজা জানাজা পড়েন কোথায় এই জাতীয় ওয়াজ মাহফিল করে করে আমাদের সমাজে সিরাতুল নবীর আলোচনা হচ্ছে অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের যে দিকটা আলোচনা করা দরকার ছিল সেটা ছিল যে তিনি পৃথিবীতে কি করেছিলেন তার জীবনটা কি ছিল আল্লাহ রব্বুল আলম তো কথা বলেন নাই যে তোমরা আল্লাহ রসুলকে ভালোবাসার কি করো ভালোবাসার প্র্যাকটিস করো ভালোবাসার দাবি করো আর কোনো কিছু দরকার নেই কোরআন বলছে বলা আছে ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ হে নবী আপনি লোকদেরকে বলুন তোমরা যে আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কি ঘরে ঘরে মিলাদ দাও কি আছে কোরআন শরীফে قل إن كنتم تحبون الله قل হে নবী আপনি জানিয়ে দিন বিশ্ববাসীকে বলে দিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভাষা পেতে আল্লাহ ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি তাহলে আমার ইত্তেবা করো আমার অনুসরণ করো আমার অনুসরণ করো ফাত্তাবিউনি সব ক্ষেত্রে আমার অনুসরণ করো আমি বলেছিলাম যে আরবিতে তাবিয়ন বলা হয় গরুর বাচ্চাকে নতুন গোবৎসর ছোট বাচ্চাকে বলা হয় তাবিয়ন তাবি আতুন আল্লাহ তারা বুঝালেন ফাত্তাবিউনি আমার নবীর অনুসরণ করে ইত্তেবা করো অর্থাৎ তোমার বুঝে হোক অবুঝ গরুর বাছুর যেমন তার মায়ের পিছে পিছে চলতে থাকে সে বুঝে বা না বুঝে নিজের যুক্তি নিজের আকল জ্ঞান কোনো কাজে লাগায় না মা যদি যায় বাচ্চা ওদিকে ছুটতে থাকে তাকে আটকে রাখা যায় সে এদিকে দৌড় দেয় ওদিকে দৌড় দেয় অর্থাৎ তার মার সেটা চলতেই হবে আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দিলেন ফাত্তা ফাত্তাবিউনি যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার ইত্তেবা করো আমার অনুসরণ করো আমার সুন্নাকে আমার আদর্শকে বাস্তবায়ন করো এই জন্য আল্লাহর রসুল সাল্লাহামকে আল্লাহ তারা গোটা মানব জাতির জন্য আদর্শ রূপে সৃষ্টি করেছেন আমার আজকে আলোচ্য বিষয় উৎসব হাসানা সব মানুষের জন্য তিনি আদর্শ একজন শিশুর থেকে শুরু করে রাষ্ট্রনায়ক পর্যন্ত একজন রাখাল থেকে শুরু করে রাষ্ট্রনায়ক পর্যন্ত আদর্শ আল্লাহ রসুল সাল্লাম দুধ পান করছেন হালিমার ঘরে আমি জানা যায় যে উনি একটা দুধের স্তরে দুধ পান করতেন আর একটা ওনার ভাইয়ের জন্য রেখে দিয়েছিলেন আদর্শ শিশুর জন্য একটু বড় হলেন তার দুধ ভাই বোনেরা রাখালগিরি করে বকরি চড়ায় আল্লাহ রসুল সাল্লাম সেখানে রাখালগিরি করছেন আদর্শ একটা কিসের জন্য একটা কিশোরের জন্য আল্লাহ রসুল সাল্লাম একটু বড় হলেন যৌবনে আসলেন এমন এক সমাজে তিনি আসলেন যে সমাজে লুট করা মারামারি করা হলো সবচেয়ে প্রধান কামাইয়ের উৎস নারী ধর্ষণ জেনাবিচার লুট তরাজ এগুলো ছিল ওদের প্রধান কাজ আল্লাহর রসুল সাল্লাম সেই সমাজে এসে এগুলোর বিরুদ্ধে তৎকালীন সময় একটা সংগঠন ছিল হিলফুল ফজুল তাতে যোগ দিলেন তিনি যুবকের জন্য আদর্শ কিভাবে একটা সমাজকে একটা জাতিকে পরিবর্তন করার চিন্তা করতে হয় এরপরে তিনি বিচারকের আদর্শ আমরা অনেক সময় আলোচনা করেছিলাম আল্লাহ নবীর বয়স যখন পঁয়ত্রিশ বছর তখন খানায় কাবা নির্মাণ করার প্রয়োজন দেখা দিল মক্কার আবু জাহেলরা মক্কার তৎকালীন সময়ের লিডার আল্লাহ নবীর যখন বয়স পঁয়ত্রিশ বছর তখন এই আবু জাহেল আবু জাহাবরাই মক্কার কর্ণধার এই লোকদের মিটিং বসলো দার দোয়া মক্কার সংসদে খানায় কাবা নির্মাণ করতে হবে কিভাবে করা যায় পরামর্শ হলো হালাল পয়সা দিয়ে কাবা নির্মাণ করতে হবে কি দিয়ে হারাম পয়সা লাগানো যাবে না এই জন্য তারা লোক নিয়োগ করলো চাঁদা নির্ধারণ করার জন্য আদায় করার জন্য চাঁদা আদায় করে সবগুলো জমা করা হলো হিসাব নিকাশ করে দেখা গেল এই পয়সা দিয়ে ইব্রাহিম আলাই সালাতাম যে পর্যন্ত কাবা নির্মাণ করেছিলেন যত বড় ঘর নির্মাণ করেছিলেন এইটা করা সম্ভব না তাহলে কি করতে হবে হয়তো কিছু হারাম পয়সা লাগাতে হবে নতুবা কিছু অংশ বাদ দিতে হবে মক্কার আবু জাহাল আবুল হাবরা হত্যা খাইবা যাদেরকে আমরা মক্কার সবচেয়ে বড় কাফের বলে আখ্যায়িত করি অবশ্যই কাফের এই লোকগুলো আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে বললো হারাম পয়সা লাগাবো না প্রয়োজনে কিছু অংশ বাদ দিয়ে দিল বাদ দিয়ে দিল এবং আজ পর্যন্ত সেই অংশ করার কাবাসির বাহিরই হয়ে আছে যাই হোক সেই গল্প করার উদ্দেশ্য না তাদের পার্থক্য ছিল কোথায় আজকে আমি ওই বিষয়ে আলোচনা করবো না কাবা নির্মাণ হয়ে গেল সবাই ঐক্যবদ্ধ ভাবে কাবা নির্মাণ করলো সব গোত্রের লোকেরা ঐক্যবদ্ধ কাবা নির্মাণ করতে গিয়ে কোন দ্বিধাদ্বন্দ্ব নেই আজকে তো আমাদের কেবলা নিয়েও গন্ডগোল আছে এক একজন আর কেবলা এক একদিকে অমুক পীর সাহেব কেবলা অমুক কেবলা অমুক কেবলা কিন্তু মক্কার কুফাদের কেবলা ছিল একটা কোনটা খানায় কাবা এবার এদের মধ্যে ঝগড়া দেখা দিল হাজরে আসওয়াদ পাথর স্থাপন করা নেই পাথরকে রাখবে নির্ধারিত জায়গায় যারা এটাকে রাখবে তাদের জন্য এটা মর্যাদার বিষয় গন্ডগোল শুরু হয়ে গেল ঐক্যের প্রাচীর ভেঙে খান খান হয়ে যার উপক্রম হল সিদ্ধান্ত হলো যে না যুদ্ধ করে মারামারি করে লাভ নেই আগামী দিন সূর্য উদয়ের পূর্বে যেই ব্যক্তি খানায় একেবারে প্রথম আসবে সেই ব্যক্তি যে বিচার করবে আমরা সকলে মেনে নিব সিদ্ধান্ত হয়ে রইল কেউ জানে না বাইরের থেকে কে আসে আগে দেখা গেল হা সাফা মারোয়ার দিক থেকে যেই ব্যক্তি সর্বপ্রথম আসছে সকালে সবে সাহাদেকের সময় সে ব্যক্তি আর কেউ না সে হল আল আমিন মোহাম্মদ সাল্লাহ যাকে তারা এখন রসুল হিসেবে জানে না মোহাম্মদ আসলেন বলা হলো যে আজকে আমাদের এই ফয়সলা তোমাকে করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম ইচ্ছে করলে নিজে স্থাপন করতে পারতেন অথবা নিজের বংশের লোককে বলতে পারতেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম তো আদর্শ উসুয়া তিনি নিজের চাদর বিছিয়ে দিলেন এরপরে পাথরটা চাদরে রাখলেন এরপরে সব গোত্রের দলপতিদেরকে রাখলেন আসো সবাই মিলে ধরো সবাই চাদর ধরে নির্দিষ্ট জায়গায় নিয়ে গেল আল্লাহর রসুল সাল্লাম নিজের হাতে স্থাপন করে দিলেন ঝগড়া শেষ لقد كان لكم في رسول الله أسوة حسنة একজন বিচারকের জন্য আদর্শ একজন সালিশের জন্য আদর্শ তুমি সমাজের পঞ্চায়েত তুমি সমাজের একজন সালিশ একজন বিচারক ঘুষ খেয়ে তুমি কি করবে নাকি নিজের মর্যাদা দিককে দেখবে আল্লাহর রসুল সাল্লাম বিচারকের জন্য আদর্শ স্থাপন করলেন কারো পক্ষপাতমূলক কাজ করেন নাই সবাইকে তিনি এমন একটা বিচার করলেন যে সবার সকলের মর্যাদা সকলের অধিকার প্রতিষ্ঠিত হল قد كان لكم في رسول الله أسوة حسنة এরপরে তিনি সমাজের লোকদেরকে দেখলেন লোকেরা মূর্তি পূজা করছে অন্যায় অবিচারের গোটা সমাজ জর্জরিত তখন কি জোয়ারে ভেসে যাব কিনা সমাজের সবাই করে আমি কি করব না আমাকে চিন্তা করতে হবে এবারে আল্লাহ রসুল সাল্লাহি ওই সমাজের থেকে আলাদা হয়ে পাহাড়ে গিয়ে ধ্যানমগ্ন হতে শুরু করলেন ধ্যান করতে লাগলেন চিন্তা করতে লাগলেন এই ধ্যান কোনো হিন্দুদের কি ছিল না কোনো ওই ধ্যান ছিল না বা আমাদের মুসলমানদের মধ্যে যে কিছু লোকে ধ্যান করে এই সব ধ্যান ছিল না এই ধ্যান ছিল কি করে এই মূর্তি পূজক জাতিকে সত্যের পথে আনা যায় হকের দিশা দেওয়া যায় কি কাজ করা যায় সেই জন্য তিনি চিন্তা করছেন আল্লাহ নবী কখনো মূর্তি পূজা করেননি ওই সময়ও মক্কায় কয়েকজন যুবক ছিল আবু বকর সিদ্দিক কখনো মূর্তি পূজা করেন আল্লাহর রসুল সাল্লাহ নিজে কখনো মূর্তির সামনে যান নাই কিভাবে একটা মূর্তি পূজক সমাজকে একটা আল্লাহ থেকে সরে যাওয়া সমাজকে সংস্কার করা যায় পরিবর্তন করা যায় এই চিন্তা আল্লাহ রসুল সাল্লাম করতে লাগলেন তিনি যুবকের আদর্শ রব্বিকা নাজিল হয়ে গেল চলে আসলেন ঘোষণা দিচ্ছেন ইয়া আইয়ুহান্নাস قولوا لا إله إلا الله تفلحون تعبدون الله وحده وتخلعون ما تعبدون من دون الله ভয় করেন নাই যে তোমরা এখানে অনেক লোক আমি একা এই কথা বললে কেউ মানবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সে ভয় করেন নাই তিনি তার ঘোষণা দিয়েই দিলেন আদর্শ স্থাপন করলেন তুমি তোমার হকের কথা বলে যাও সমাজের সব মানুষ যদি তোমার বিরুদ্ধে চলে যায় সব যদি তোমার মুশ্রিক হয়ে যায় তারপরেও তুমি আপোষ করতে যেও না এই জন্য আল্লাহ রসুল সাল্লাম সবার সামনে ঘোষণা করলেন এটা ছিল সব নবীদের সুন্না সব নবীদের এই বক্তব্য ছিল ইব্রাহিম আলাহ ইসলাম দেখেন না কি করলেন মূর্তিখানায় ঢুকলে আমি অনেকবার আলোচনা করেছি এটা বিভিন্ন প্রসঙ্গে আসে মূর্তিখানায় গিয়ে দেখলেন খাবার সব ওদের মূর্তিখানায় মূর্তির সামনে সুন্দর সুন্দর দামি খাবার পূজার সময় খাবার দেয় না বর্তমান যুগেও দেয় দামি দামি লাড্ডু তৈরি করে রাখে এই যুগেও যেই মূর্তি নিজের হাতে তৈরি করলো নিজের হাতে ভাঙ্গে যে কোনো রোগার করতে পারে না কোনো ক্ষতি করতে পারে না এই মূর্তির সামনে কি খাবার দিয়ে রাখে ইব্রাহিম আলাইসালাম খানায় ওদের যে কি আছে ওদের যে মূর্তিখানা ছিল সেখানে গিয়ে দেখলেন যে সুন্দর সুন্দর খাবার কোরআন শরীফ বলে দেখবেন মজা লাগবে ফাকাল আলা তাকুলুন খা খা খাও না গিয়েই তো মূর্তি ভাঙতে যাবে না করে হইবে খা এত সুন্দর দামি খাবার খাও না খা খাই না ফাকানা দরবান বিলিয়ামিন এবার ডান হাতে থাপ্পড় মারতেন থাপ্পড় মারলে পাথরের মূর্তি ব্যথা মুক্তি পায় না নিজে পায় নিজে ব্যথা পাইতে রাগ উঠতে গায়ে এবারে কুড়াল নিলেন সব মূর্তি ভেঙ্গে চুরমার করলেন মূর্তি ভাঙ্গার কারণ ছিল এদেরকে আসলে বুঝানো এই মূর্তিগুলো সব ভেঙ্গে ফেললাম কই কোনো কিছু করতে পারলো না তো এবং তাই হলো নমরুদ যখন আসলো ওরা নমরুদকে বলল নমরুদ এসে দেখলো যে ব্যাপার কি কোনো যুদ্ধ বিগ্রহ না মারামারি না কোনো সমস্যা নাই ভূমিকম্প নাই সব মূর্তির হাত পা ভেঙে চুরমার হয়ে গেছে আবার একটা দাঁড়িয়ে আছে নমরুদের প্রশ্ন হালমিন ফাতান গুরু আলে হাতানা এই এলাকায় এমন কোন যুবক আছে কি যে যুবক আমাদের মূর্তিগুলোকে সুনজরে দেখে না মূর্তি পছন্দ করে না তাফসিরাকে কেন এই যুবকের প্রশ্ন আসলো নমরুদ জাগতিক জ্ঞানে বিচক্ষণ ছিল বুদ্ধিমান ছিল সে বুঝতে পারলো এই যে সুন্দর নিয়মতান্ত্রিক ভাবে মূর্তি ভাঙ্গা হলো কোনো ঝড় তুফান নাই কোনো ভূমিকম্প নাই কোনো যুদ্ধ বিগ্রহ নাই বিনা যুদ্ধে বিনা ঝড় তুফানে বিনা ভূমিকম্পে সব মূর্তিগুলো ভেঙ্গে আবার একটাকে রাখা হলো এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয় এটা এই সমাজকে পরিবর্তন করা এই সমাজকে সংস্কার করা দিন বদলের পালা এখন সবার কথা দিন বদলের দিন দিন বদলের সূচনা মাত্র আর এই রকম কাজ কোন বুড়া মানুষের মাথায় ঢোকে না ঢোকে কার মাথায় যুবকের মাথায় সবাই এবারে বলল হ্যাঁ হ্যাঁ একজন যুবক আছে এই মূর্তিগুলো সম্ভব উল্টে পাল্টা বলে একজন যুবক আছে যে যুবকটা আমাদের মূর্তি সম্পর্কে বিভিন্ন রকমের সমালোচনা করে ইকর রহে ইব্রাহিম যাকে বলা হয় কি ও যুবকেরা খুব ভালো করে বুঝো তোমাদেরকেও সেই ইব্রাহিমের আদর্শ স্থাপন করতে হবে ইব্রাহিম আলাইসালামকে ধরে আনা হলো পালান নাই এব্রাহিম তুমি এই কাজ করেছ বড়টাকে জিজ্ঞেস করো ইনকান আইয়ান্তকুম যদি বলতে পারে ওরা জিজ্ঞেস করো ওরা কয়েছে তুমি তো যার যারা বলতে পারছো এটাই তো চাইছিলাম এটা করে বলতে পারে না এবারে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন দুনিয়ার সব কুফার একদিকে সব মূর্তি পুজোক একদিকে এক এব্রাহিম দাঁড়িয়ে আছেন ইয়া কম ইহে আমার কম তোমরা কেন পূজা করে এমন একটা জিনিসের এমন একটা জিনিসের গোলামি এবাদত কেন করো যেটা কোনো উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না এমনকি তার সামনে থেকে মাফি যদি কোনো খাবার নেয় তাও রক্ষা করতে পারে না কেন তোমরা এমন জিনিস ইবাদত করছো আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি এমন রবের দিকে যিনি তোমাদের সৃষ্টিকর্তা যিনি ছাড়া আল্লাহ কোনো আর কোন ইলাহ নাই এরকম এক বিশাল বয়ান দিলেন খালি এই পর্যন্তই না এরপরে বললেন আমরা তোমাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম পাড়া করলাম তোমাদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই তোমাদের আগে এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত দেব দেবী আর মূর্তিদের পূজা করছো তার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম কাফার না বিকুম আমি তোমাদেরকে মানি না আমরা তোমাদেরকে মানি না কি সুন্দর ঘোষণা স্পষ্ট ঘোষণা সুরায় মমতানা চার নম্বর কাফার না বিকুম আমরা তোমাদেরকে মানি না وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده এবং তোমাদের মাঝে আমাদের মাঝে চির শত্রুতা চির ঘৃণা চির বিধ্বস্ত হয়ে গেল যতক্ষণ না তোমরা এক আল্লাহর এবার দিকে ফিরে আসবে কোন অস্পষ্টতা আছে কিছু আল্লাহর দুশ্মনদের সাথে কোনো কি নাই সম্পর্ক নাই কাফার না বিক্রমা তোমাদের মানি না কি হলো ইব্রাহিমের জন্য আল্লাহর রসুল সাল্লাম সে কথাই বলছেন আল্লাহ রসুল সাল্লাম মক্কার সমস্ত মূর্তি পুজো মূর্তি তৈরিকারী একদিকে মূর্তির পুজো করে একদিকে আল্লাহর ইবাদত করে একদিকে হজ করে আল্লাহর ঘর নির্মাণ করে হাতিদেরকে পানি খাওয়ায় আর একদিকে আমার মূর্তির সামনে গিয়েও চিন্তা করে এই এক জাতি অবশ্য তারা আগুন পূজা করে নাই বর্তমানে মূর্তিও আছে আগুনও আছে শিখা চিরন্তন শিখা অনির্বাণ এরকম মূর্তি রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন বিদ্যালয়ের সামনে আবার নিরাপত্তা পালন করা কিছুটা ওরা করতে সবগুলো করে নাই যাই হোক এরকম এক জাতির সামনে দাঁড়িয়ে এটা আমাদের জন্য দুর্ভাগ্য আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম মূর্তি ভেঙ্গেছেন ইব্রাহিম আলাইসালাম মূর্তি ভাঙলেন আর সেই নবীর আদর্শের অনুসারী যুবকেরা পুলিশের চাকরি নিয়ে পূজার সময় মূর্তি পাহারাদারি করে ঠিক কিনা কি সুন্দর দায়িত্ব মূর্তির পাহারা দেয় আল্লাহ রসুল সাল্লাম আদর্শ স্থাপন করলেন যুবকদের জন্য গোটা জনসংখ্যা গোটা সমাজ তোমার বিরুদ্ধে তুমি হকের উপরে দাঁড়িয়ে যাও আল্লাহ রসুল সাল্লাম দাঁড়িয়ে গেলেন قد كانت لكم في رسول الله أسوة حسنة এবারে চরম জুলুম নির্যাতন আসলো সেই জুলুম নির্যাতনের মোকাবেলায় কি করবে তখন কি সত্য থেকে সরে যাবে না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম সেজদা যাচ্ছেন উটের নারী বুড়ি তার গলায় চাপিয়ে দেওয়া হয়েছে এমনকি তাকে হত্যা করার জন্য ঘেরাও করা হয়েছে তিনি কি বসেছিলেন আল্লাহর রসুল সাল্লাহ আলাইসালামকে হত্যা করার জন্য চতুর্দিকে ঘেরাও করে আছে শয়তানের কি বুদ্ধি ওরা পরামর্শে বসলো যে এটাকে কি করা যায় নাই কোনো যখনই নবীর সঙ্গে আলোচনা করতে আসে বোকা হয়ে চলে যায় কি করে তার তাকে হত্যা করো শয়তানের বুদ্ধি ছিল এটা ওরা পরামর্শে উঠছিল পরামর্শে সিদ্ধান্ত হলে কি করা যায় একজনে বলে যে কি দেশে থেকে বের করে দাও শয়তানের না এটা হতে পারে না দেশের থেকে বের করবার যেখানে যাবে সেখানে গিয়ে দল গ্রহণ করবে আবার তোমাদের আক্রমণ করবে বল তাহলে জেলখানে আটকাই রাখো বলে জেলখানে আটকে রাখলে মনে হয় মনে মোত্তালেব ঘাস কাটবে নাকি তারা তাকে ছাড়াই নিয়ে আসবে বল তাহলে কি করা যায় একটা উঠে বলে একটা কাম করে শেষ করে হত্যা করো হত্যা করলে তো কি করা যাবে আমার ওদের প্রতিশোধ নিবে পেফা বাঁচবে তখন শয়তান বললো না একটা বুদ্ধি আছে প্রত্যেক গোত্রের এক একজন যুবক একসাথে হামলা করবা সবাই মিলে মেরে ফেলবা তাহলে ওরা কেসা সবার থেকে কেসা দেওয়ার সাহস হবে না তখন মুক্তিপণ মৃত্যু ওই যে মুক্তি মুক্তিপণ যেটা বলে মৃত্যুপণ দিয়ে একশো উঠ দিয়ে এদের থেকে মুক্তি পাওয়া যাবে শয়তান এই বুদ্ধিটা ঠিক ঠিক আছে আজকে রাত্রি কাজটা করতে হবে কারণ তার আবার অনেক শয়তান আছে শয়তান তাকে বলে দিবে শয়তানে বলে ঘেরাও হয়ে গেল আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লামকে আল্লাহ তালা দাঁড়িয়ে দিলেন এক মুঠ ঢোল নিলেন এরপরে মারলেন ওরা চোখ গল্পে শুরু করে আল্লাহ রসুল বেরিয়ে চলে গেছেন আল্লাহ তারা রক্ষা করেন নাই আদর্শ আল্লাহ নবী এই সময় হজরত আলী রবি আল্লাহ তালাকে বললেন এইখানে শোক আমার এই বিছানার নিচে মক্কার লোকদের টাকা পয়সা স্বর্ণ মুদ্রা আছে এইগুলো তুমি মক্কার লোকদেরকে ঠিক মতো পৌঁছাই দিয়া তারপরে মদিনায় আমার সাথে সাক্ষাৎ করবে হত্যা করার জন্য যে লোকগুলো ফিরত করে আছে সেই লোকদের সেই লোকদের পরিবারদের আমানত আল্লাহ নবীর কাছে সংরক্ষিত তিনি সব নিয়ে যেতে পারতেন না নিয়ে যায় নাই আজকে আমার সেই নবীর উম্মতেরা আমানত দূরের কথা টাকা পয়সা ধার নিলে অথবা কোনো ভাবে যখন তার টাকাটা খবর থাকে না আল্লাহ নবী বলেন আলীকে এই বিছানার নিচে এই কুফারদের মক্কার লোকদের টাকা পয়সা স্বর্ণ মুদ্রা আছে তুমি আমার সঙ্গে মক্কায় গিয়ে মদিনায় দেখা করবে এগুলো আদায় করার পরে শুয়ে রইলে আল্লাহ নবী চলে গেলেন আপনি আমি করতাম কি বারবার টাকাইতাম যে নাকি আমাকে মেরে ফেললো আর এক নাম্বার তো বক্তৃতা প্রতিবাদ করতাম যে আপনি বাঁচার জন্য আমাকে এখানে মারার পরিকল্পনা করে গেছেন আলি রাজি আল্লাহ শুয়ে গেলেন উনি বলেন যে আমার মাথায় একটু চিন্তা আসলো যে আমাকে হয়তো মেরে ফেলবে কিন্তু মুহূর্তের মধ্যে আমার সেই সব চিন্তা মাথাতে সরে গেল দুনিয়ার সবচেয়ে আরামের ঘুম দিয়েছিলাম ওই মুহূর্তে যখন তারা আমাকে ঘেরাও করেছিল কারণ কারণ এমনি তো মৃত্যু কখন আর কোনো গ্যারান্টি নেই কিন্তু আমি ওই সময়ের জন্য বুঝতে পারলাম যে আমার এখন মৃত্যু আসবে না ওরা আমাকে মারতে পারবে না কারণ কি কারণ আল্লাহ রসুল বলেছেন এইখানে ওদের আমানত আছে আমানত গুলো পৌঁছাতে হবে আমাকে যদি ওরা মেরে ফেলে আমি মরে যাই আল্লাহর নবীর আমানত পৌঁছাতে না পারি আল্লাহর নবী খেয়ানত হবেন খেয়ানতকারী হবেন আল্লাহ রব্বুল আলমিন তার নবীকে খেয়ানতকারী করবেন না অবশ্যই আমার তারা এই আমানত আমানতগুলো ঠিক করে পৌঁছানো হবে এরপরে মদিনায় যাবো তারপরে আমার মৃত্যুর মৃত্যুর চিন্তা করবো এই জন্য আমি একটা শান্তভাবে ঘুম দিলাম যে এখন মারতে পারবে না আমাকে কমপক্ষে আবারও আদায় করা পর্যন্ত মৃত্যুর কোনো ভয় নেই মুসলমান জাতি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমার নিজের যা ক্ষতি হয়ে যাক কিন্তু কারো আমানত যদি তোমার কাছে থাকে আমানতের খেয়ানত করা যাবে না আয়াতুল মুনা মুনাফেকে সালাতুন একটা মুনা থেকে তিনটা আলামত আছে আমাদের একটা হলো আমানতের খেয়ানত করা আমাদের কি করা আজকে মুসলমান আমানতের খেয়াল দুর্গা কালকে আমি চকবাজার মৌলভী বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে বড় মাহফিল ছিল বয়ান করতেছিলাম যে আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম তো এইভাবে করেছেন আমানতের খেয়ানত করেন নাই আর এখন মিলাদ দিয়ে দোকান শুরু করে তারপরে ভেজাল মাল বিক্রি করে দুই নাম্বার মাল এক নাম্বার বলে বিক্রি করে এই হলো মুসলমানদের অবস্থা আর যদি কোনো হিন্দুকে বলা যায় দেখো ভেজাল দিও না মাঠে কম দিও না হিন্দু বলে আমি কি মুসলমান যে মাঠে কম দিব আমি কি মুসলমান যে মাঠে কম দিব ও মুসলমান তোমার কারণে কামতের মাঝে আল্লাহ রসুল মামা বের করবেন যে তোমার কারণে আল্লাহ রসুলের ইসলামের বদনাম হয়েছিল তোমার মতো মুসলমানদের কারণে দিল্লি শাহী মসজিদের ওই যে বিভিন্ন জিনিস আছে দেখার জন্য মানুষের দায় পুরাতন স্মৃতি একবার পত্রিকায় দিল যে একজন লোক একটা পকেট মার সে একটা পুতলা পাইল পাসপোর্ট টাকা পয়সা বিদেশি ডলার এই নিয়ে এসে দাঁড়িয়ে আছে লোকটা যখন ঘুরে ফিরে আসলো ছবির সাথে মিলেই দেখলো যেটা ওই লোকের তাকে গিয়ে বলো তোমার এটা দেখো হ্যাঁ নিয়ে নাও লোকটা আশ্চর্য হলো খ্রিস্টান তুমি তো খুব ভালো মানুষ না আমি ভালো মানুষ না আমি পকেট মার তার তার অত্যন্ত কথা পকেট মারে কেন পকেট মারা তুমি তো এমনি পেয়ে গেছিলে কেন ফেরত দিচ্ছ ফেরত তার একটা কারণ আছে আমি পকেট মার হলো মুসলমানদের পকেট মারি অন্য ধর্মের লোকদের না ব্যাপার কি ব্যাপার হলো আমি দেখলাম তোমার এই পাসপোর্টে লেখা তুমি খ্রিস্টান জাতের লোক আমি হতে পারি পকেট মার কিন্তু আমার পরিচয় হলো মুসলিম পরিচয় কি আল্লাহ নবীর উম্মাদ আর তুমি হয়তো আমার মতো একজন লোক হয়তো কোনো ধর্মকর্ম পালন করো না কিন্তু তোমার দাবি হচ্ছে তুমি ইসানবীর উম্মত তো মাঠে তুমি যদি গিয়ে আল্লাহ বাবার নালিশ পেশ করো তো তোমার নবী আমার নবীকে বলবে যে আল্লাহ আমার উম্মতের টাকা চুরি করেছিল মোহাম্মদের উম্মত সাল্লাম আমার নবী আমার ছোট হবেন আমার নবী তোমার নবী সমালোচিত হবেন অপমানিত হবেন আমি হতে পারি পকেট মার আমি আমার তাই না মুসলমান চিন্তা করার বিষয় আমাদের এক একটা কাজের কারণে আজকে অধিক খ্রিস্টানরা হিন্দুরা পর্যন্ত তাদের ধর্মের কোনো খবর নেই তাদের ধর্ম পুরো করলে যত নোংরামি আর যত নষ্টামি আর যত দেহায়াপনা সত্তা পরিপূর্ণ ধর্ম নিজের সম্পূর্ণ চরিত্র আর সেই লোকগুলো উপহাস করে আমি কি মুসলমান যে মাপে কম দিব তোমার মতো মুসলমানদের কারণে আল্লাহ নবীর দিনের বদনাম হচ্ছে ইসলামের বদনাম হচ্ছে আর তুমি ঘরে ঘরে মিলাদ দাও রসুলের সাবাব না বসে আছো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা দুনিয়ার যেই কোন স্তরের লোক রাখালের জন্য আদর্শ একজন যুবকের জন্য আদর্শ একজন অন্ধকার সমাজকে সংস্কারকের জন্য আদর্শ এবারে তিনি রাষ্ট্রনায়কের আদর্শ মদিনার সাড়ে বারো লক্ষ বর্গমাইল রাষ্ট্রে তিনি আদর্শ নেতা তিনি ঘোষণা করছেন আলামান তারা কামালান ফালি দুনিয়ার কোন রাষ্ট্রনায়ক দুনিয়ার কোন অর্থনীতিবিদের পক্ষে আজ পর্যন্ত এমন ঘোষণা দেওয়া সম্ভব হয় না কেমন পর্যন্ত হবেও না তিনি সেদিন ঘোষণা করলেন আলামান তারা কামালান ফালি আহলিহি শুনে রেখো যেই ব্যক্তি কোন অর্থ সম্পদ রেখে মারা যাবে সেইগুলো তার ওয়ারিশরা পেয়ে যাবে অমান তারা কাদ্দাই নানা উপায়ান অক্ষান্তরে যদি কোনো ব্যক্তি অসহায় সন্তান রেখে মারা যায় অসহায় স্ত্রী রেখে মারা যায় আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম মুসলমানদের রাষ্ট্রনায়ক হিসাবে রাষ্ট্রপ্রধান হিসাবে দায়িত্বের মাঝে দায়িত্বশীল হিসাবে তার সমস্ত দায় দায়িত্ব আমার কাঁধে তুলে নিলাম তুলে বলুন সুবাহান আল্লাহ কোন নেতা আছে এরকম সব দায় দায়িত্ব মাথায় তুলে নেব রাষ্ট্রনায়করা দর্শ তিনি যোদ্ধারা দর্শ যুদ্ধে যদি পরাজয় সব সাথী সঙ্গী চলে যায় সব এদিক সেদিক চলে গেছে আল্লাহ নবীর জীবনী বড় হুনাইনের যুদ্ধে তিনি সামনে বাতরা বলছেন আনান নবীউল্লাহ কাজিব আর আপনার আব্দুল মুতালেব আমি সত্য নবী মিথ্যা নবী নই আমি আব্দুল মুতালেবের সেই পুত্র ও মুসলমান জাতি আল্লাহর নবী একটা দুটো যুদ্ধ করেন নাই এখন তো বর্তমানে আল্লাহ নবীর এই আদর্শ থেকে মানুষকে বিরুদ্ধে করার জন্য ষড়যন্ত্র সরানোর জন্য বিভিন্ন রকমের চক্রান্ত শুরু হয়েছে আল্লাহ নবীর জীবনকে মুক্তি আর মাদানি ভাগ করে ফেলেছে ভক্তি জীবনের মাদানি জীবন আবার হাদিস তৈরি করেছে নকশের জেহাদ বড় জেহাদ তার মানে হচ্ছে যারা আল্লাহ নবীর এই গুলো পছন্দ করে না সেই লোকগুলোকে যখন যুবকরা বলবে কোরআনের মধ্যে জেহাদ আছে হাদিসে জেহাদ আছে তুমি কেন জেহাদ করো না সে বলবে যে আমি বড় জেহাদ নিয়ে বসে আছি আমার লজ্জা করা উচিত আল্লাহ নবী সাতাইশটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন আল্লাহ নবী যেই যুদ্ধে গিয়ে রক্তাক্ত হয়েছে তোমার চেহারার চেয়ে নবীর চেহারা সুন্দর ছিল তোমার ইমানের চেয়ে নবীর ইমান মজবুত ছিল যে ইমান তৈরি করা দরকার জেহাদের ইমান পাকা করতে হবে আরে নামাজের জন্য তো ইমান দরকার নামাজ মত দাও ইমান পাকা করে নামাজ পড়া শুরু করো নামাজ জন্য ইমান দরকার না ইমান ছাড়া নামাজ পড়ে নামাজ চলবে নামাজের জন্য তো ইমান দরকার সেইখানে প্রশ্ন আসে না যে ইমান আগে পাকা করি তখন আমার পড়ি জেহাদের কথা আসলে কয় যে আগে ইমান পাকা করি তখন জেহাদে যাবো জেহাদ করবো কেন ইমান পাকা নাই পালাই যাবো লজ্জা করে মুসলমান পালাই যাবো তার বলে ও মুসলমান জাতি আল্লাহর নবী যেই জেহাদ করতে গিয়ে হামজা টুকরো টুকরো হলো যেই জেহাদ করতে গিয়ে চারজন খলিবার তিনজন শহীদ হলো যেই জেহাদ করতে গিয়ে সব ইমামরা যুদ্ধ করেছেন আবু হামজার মতো হামজার মতো আর তুমি সেই যুদ্ধকে বলছো জেহাদ একবার জেহাদ একবার ছোট জেহাদ আকবরকে ভাগ করে ফেলেছে এই লোকগুলো কি শুরু করেছে জানেন আমি আশ্চর্য হই আল্লাহ নবী দাওয়াত দিয়েছে লাই ইলাহা ইল্লাল্লাহ এরা জিজ্ঞেস করে কিসের ইল্লাল্লাহ কি করে আর এক দলে আবার লাইলা আসতে বলো কারণ শয়তানে শুনলে অসুবিধা শয়তানে যদি না শুনে সে লাইলা কি করো আসতে বলো ইল্লাল্লাহ করে বলো ও মুসলমান জাতি ইল্লাল্লাহ নিয়ে কোনো কুফাদের সঙ্গে কোনো গন্ডগোল নেই ইল্লাল্লাহ মানে যে আল্লাহ আছেন বলা হয় তাহলে আল্লাহ আছেন মক্কার কুফারা বিশ্বাস করত আল্লাহ আছেন আবু জাহান বিশ্বাস করত আবু জাহান বিশ্বাস করত অপ্পা বিশ্বাস করত এহুদিরা বিশ্বাস করে খ্রিস্টানরা বিশ্বাস করে বর্তমান যদি এহুদি খ্রিস্টানরা বিশ্বাস করে হিন্দুরা বিশ্বাস করে ভগবান আছে আল্লাহ আছে ঈশ্বর আছে কিন্তু সমস্যা কোন জায়গায় লাইলাহা আল্লাহ ছাড়া আর কোনো নাই এইখানে গন্ডগোল সেজন্য বুঝে শুনে এই লোকগুলো চক্রান্ত করেছে ভাইরা আমার বললো আসতে বলো যেন শয়তান না শুনে কারণ এইখানে কুফাদের সঙ্গে দিমাগ পরিষ্কার বোঝা গেছে এখন আমি কালকে একটা কিতাব দেখাই আমাকে একজনে ফুয়ুজাতে আহমাদি একটা কিতাব এই বাংলাদেশের একজন শীর্ষস্থানে আলেম লিখেছেন কিতাবটা ছোটখাটো আলেমরা লেখলে অথবা কোনো পীর সাহেব লেখলে আমি কিচ্ছু বলতাম না লিখেছেন একজন শীর্ষ পর্দার আলেম তিনি লিখেছেন রাত্রি ঘুমানোর সময় এই আমল করো তার মধ্যে একটা আমল হলো পাঁচশোবার বলো ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা পড়ে ও মুসলমান জাতি কোরআন আমার সামনে আছে কম পক্ষে তিনশো জায়গায় লাই লাইল হাইল্লা লেখা আছে কোন জায়গায় ইল্লাল্লাহ লাইলে লেখা আছে বনি ইসরায়েলকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছিলেন তোমরা বাইতুল মুকাদ্দাসে ঢুকে যাও ওই যে ইসুফ আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম যখন পার হলেন ফেরাউন ধ্বংস হলো বলল তোমাদের থাকার জন্য ফিলিস্তিন যাও ওইখানে ঢোকার সময় তো দুইটা কাজ করতে হবে একটা আমল মাথা নত করে সেজদা করবে আর একটা হলো মুখে বলবে হেদ তাতুন কি বলবে হেদ তাতুন কি বলবে হেদ মানে ক্ষমা চাই ওরা করলো কি হেত্তার জায়গায় নোকতা লাগাইলো হেনতা হেন্তা মানে হলো গম হেনতা মানে কি হেন্তা তুলসি সাইরাতিন মানে আটা গমের দিয়ে আটা তৈরি আটা চাই আল্লাহ বললেন হেত্তা ওরা বললো কি খুব ভালো করে তাফসির করবেন আল্লাহ তারা করলেন কি যারা আল্লাহর কালামকে পরিবর্তন করেছে ওদেরকে আলাদা বান্দর বানাই দিলেন অমুসলমান জাতি মনে ইসরায়েলরা লাই কোনো পরিবর্তন ঘটায় নাই খালি হেত্তাতুনের জায়গায় হেন্তাতুন করেছিল সেই জন্য পাওয়ার তৈরি করে দিয়েছিল আর যে মুসলমান লাইল হাতে পরিবর্তন করছে খালি আমাদের শাহাদাকে পরিবর্তন করছে ইসলামের মূল মন্ত্র পরিবর্তন করছে সেইগুলো কি বলেছিলেন যে খারাপ ভালো হবে না কি হবে কি কোথায় চলে যাচ্ছে জিকির করা শুরু করছে কি করা শুরু করছে আমার উপরে কেউ খেপে যেতে পারে লিখেছেন তিনি বাংলাদেশের পর্যায়ের একজন আলেন আমি নাম বললে অনেকে বিগড়ে যাবে আমার বিরুদ্ধে মিছিল হবে সারা বাংলাদেশ হতে গুমরা হয়ে গেছেন মানে এত বড় আলেন তিনি ভুল লিখছেন নাকি আমি সেই জন্য নাম বলতে সাহস পাচ্ছি না কিন্তু লিখেছেন ফুলুজাতে আহমাদিয়া এই বইতে পরিষ্কার লিখেছেন ইলাহা এদিকে করে না অনেকে ইলাহা ইলাহা আল্লাহর কেনাম আছে কোরআনের প্রায় কয়েকশো টাকা আছে এটা হাদিসের কয়েকশো টাকা আছে লা ইলাহা আগে লা ইলাহা সব ভাব এরপর ইল্লাল্লাহ সেই কালেমাকে ঘুরাইয়া পরিবর্তন করে তবদিল করে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে তারা কালেমাকে পরিবর্তন করার চক্রান্ত করছে আবার নাম দিছে তাফাব্বুফ নাম দিচ্ছে কি এর নাম তাফাব্বুফ অ মুসলমান জাতি পরিবর্তন করে দেবেন আমাকে তাসামুখ করে সেই তাসামুখ তাসামুখে শয়তানি এগুলো শয়তানি কাজ চলছে আমাদের সমাজে লাইলাকে পরিবর্তন করার জন্য আল্লাহ নবীরা লাইল হাত দাওয়াত দিয়েছেন আল্লাহ নবীরা কালে আমাদের শাহাদা জবাব দিয়েছেন এটাই ছিল মূল বক্তব্য সেই মূলের থেকে আঘাত চলে আসছে এখন লাইল হাত দাওয়াত দেওয়া শুরু করলেন জুলুম নির্যাতন চললো আল্লাহ নবী আদর্শ বলছিলাম যে সবার জন্য আদর্শ রাষ্ট্রনায়কের আদর্শ খতিবের জন্য আদর্শ তুমি যদি খতিবকে দেখতে চাও মসজিদ নবী মেম্বারে দাঁড়িয়ে যে বক্তব্য দিচ্ছেন নবী মোহাম্মদ লক্ষ্য করো এতিমের জন্য আদর্শ তুমি যদি একটা এতিম হও সমাজের এতিম হও তাহলে মক্কার সে এতিম মোহাম্মদকে দেখো কিভাবে তিনি কাজ করছেন এতিম অসহায় অসত্য সত্যের প্রতি কিভাবে করছেন তুমি যদি স্বামীর স্ত্রী হও স্ত্রীর স্বামী হও তোমার জন্য তিনি স্বামীর আদর্শ তিনি আয়সা খাদিজার স্বামী কিভাবে আচরণ করছেন তুমি যদি সন্তানের পিতা মাতা হও দাদা হও নানা হও তাহলে হাসান হোসাইনের নানা দানকে দেখো কিভাবে ব্যবহার করছেন তুমি যদি একজন সমাজ সংস্কারক হও নবী মোহাম্মদের জীবনে আদর্শের পড়াশোনা করে দেখো এইভাবে সমাজে তুমি যেই স্তরে লোক হোক প্রত্যেকটা মানুষের জন্য তিনি আদর্শ তিনি কি আদর্শ তিনি যোদ্ধার আদর্শ তিনি রাষ্ট্রনায়কের আদর্শ অর্থনীতিবিদের আদর্শ তিনি স্বামীর আদর্শ তিনি রাখাদের আদর্শ তিনি এতিমের আদর্শ তিনি যুবকের আদর্শ তিনি স্বামীর আদর্শ নানার আদর্শ দাদার আদর্শ দুনিয়ার সব রকমের মানুষের আদর্শ মজলুম যোদ্ধার আদর্শ তিনি একজন মজলুম মানবতার আদর্শ সব রকমের মানুষের জন্য সব সময়ের জন্য যে ব্যক্তির জীবনীতে খোরাক পাওয়া যায় তিনি কে এবারে আমাদের করণীয় কি আল্লাহ তারা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা অমানব জাতি মোহাম্মদ সাল্লাল্লাহু তোমাদের জীবনের জন্য আদর্শ সুতরাং তুমি যেই স্তরের হও তার জীবনে সেই স্তর থেকে শিক্ষা গ্রহণ করো এবং সেটাকে বাস্তবায়ন করো আল্লাহ তোহার হুয়া তাআলা আমাদের সমাজে আমাদের প্রিয় নবীর আদর্শকে এবং সুন্নাকে এবং তিনি যে তারা তৌহিদে দাওয়া দিয়েছেন সেই তৌহিদকে সমুন্নত রাখার জন্য প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সকল গ্রহণ করে দেবো না আমি আমাদের বুঝতে হবে অজগুলো আজকে সমাজে লাইলার উপরে হাত তুলে আসছে খালি ইল্লাল্লাহ দিকে করো ইল্লাল্লাহ দিকে কোন হাদিস কিতাবে আছে কোথাও আছে দেখাতে পাবে কেউ দেখাইতে পারলে আমি আছি আপনারা দেখাইন না নিয়ে আসেন না এই যারা আমার বিরুদ্ধে মিটিং করে মিছিল করে ওই লোকগুলো করে মিছিল মিটিং বাদ দাও কিতাব নিয়ে আসো কোরআন হাদিস নিয়ে আসো তোমাদের সঙ্গে কোনো ঝগড়া নাই যদি কোরআন হাদিস থেকে দেখাতে পারো তবা করে সেদিন তোমাদের ওই দিকে শুরু করবো আর দেখাতে না পারো খামাখা ইসলাম ধ্বংস করার চক্রান্ত করো না আর এক দরবার সেখানে লাইলা আসতে পারে জোরে বলে ইল্লাল্লাহ কেন শয়তান শুনলে অসুবিধা আছে ইল্লাল্লাহ কোনো গন্ডগোল নেই কুফফারদের সঙ্গে আমাদের গন্ডগোল কোন জায়গায় লাই জানি কোন কোন জায়গা নিয়ে ইল্লাল্লাহ সবাই মানে আর এখন তো শুরু করলো ইল্লাল্লাহ লাইলা জিকির শুরু করলো এই জিকির কারা করেন ভালো করে জানেন আমি নাম বলতে সাহস পাচ্ছি না শুনে বলছি না কারণ আমি এই জায়গায় দুর্বল হয়ে গেছি এত বিশাল জনসংখ্যা তাদের সঙ্গে এত বড় প্রভাবশালী বাংলাদেশে তারা তাদের বিরুদ্ধে কথা বলার মতো সাহস আমার হচ্ছে না এই জন্য খালি নাম না বলে বলে দিলাম তারা জিকির করো দলিল দাও আমি চ্যালেঞ্জ করলাম ওই আলেম সাহেব নন দুনিয়ার কোন আলেম যদি প্রমাণ করতে পারে ইল্লাহকে কোন সাবি করেছেন কোন সাবি করেছেন কোরআনে হাদি কোথাও আছে আমি তৈরি করে সারা জীবন তাদের কোরআনকে তারা দিয়েছি আর যদি না থাকে তবে মুসলমান কোন পীর কি বললো কোন বড় আলেম কি বললো কোন মহাদ্দেশ কি বললো কোন মুক্তি কি বললো সব তবা করে আল্লাহ বলেছে কোরআন এবং সুন্নাকে ধরো কোরআন সুন্না দিকে ফিরে আসো আল্লাহ সুবাহান ও তার সকলকে তবা করে খাঁটি মুসলমান অর্থ বিদ্যান্ত বিজ্ঞান আমি